আবদুল্লাহ ইবনু মাসুদ রদিয়াল্লাহ তাল্লাহ নবী সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কারো অথবা তার ভাইয়ের অর্থ আত্মসাতের মতলবে মিথ্যা হলফ করবে সে কিয়ামতে মহান আল্লাহর দেখা পাবে এমন অবস্থায় যে তিনি তার উপর অত্যন্ত রাগান্বিত থাকবেন অতপর আল্লাহ তালা উক্ত হাদিসের সমর্থনে কুরআনে এই আয়াত নাজিল করলেন অর্থাৎ যারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা এবং নিজেদের শপথ তুচ্ছ মূল্যে বিক্রি করে আখিরাতে তাদের কোনো অংশ নেই আর আল্লাহ কিয়ামতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না এবং তাদের প্রতি করুণা ভরে তাকাবেন না এবং তাদেরকে বিশুদ্ধ করবেন না আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব সুরা আল ইমরান আয়াত নম্বর সাতাত্তর পরে আশআস রদিয়াল্লাহ তাল্লাহ্ন আমার সঙ্গে দেখা করে জিজ্ঞেস করলেন আবদুল্লাহ রদিয়াল্লাহ তাল্লাহ্ন আজ তোমাদের কি কি হাদিস শুনিয়েছে আমি বললাম এই এই হাদিস তিনি বললেন আমার ব্যাপারেই আয়াতটি নাজিল হয়েছে